সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদাত মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সুহাদাত মিছিলে কেন চলো না বিজয়ের পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না রাত পোহালেই শুনি বয়েছে তুফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের শোকে কাঁদে গগন পবন কাঁদে না শুধু তব পাথুরে মন রাত পোহালে শুনি বয়েছে তুফান ঝরে গেছে অকারণে কত না প্রাণ মানুষের সুখে কাঁদে গগন পবন কাঁদে না শুধু তব পাথুরে মন পাষাণের মতো হয়ে বসে থেকো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না জিহাদের ময়দানে শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেলো সকল বাঁধন জিহাদের ময়দানে শহীদের লাশ ছড়ায় চারিদিকে শুধুই সুবাস খোদার কাছে প্রিয় শহীদি মরণ পেতে হলে ছিঁড়ে ফেলো সকল বাঁধন সব বাধা ডিঙিয়ে পথ চলো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সুহাদার মিছিলে কেন চলো না বিজয়ে পতাকা কেন ধরো না সময় চলে গেলে ফিরে পাবে না সময় চলে গেলে ফিরে পাবে না মামা বেঁধে শিরে আগে বাড়ো না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না বিজয় তুমি ছাড়া কেউ পাবে না